বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك আকরামাল আকরামিন সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ আমরা ধারাবাহিকভাবে কবিরা গুণাগুলোকে নিয়ে আলোচনা করছিলাম এই জন্যে যে আমাদের মাঝে কবিরা গুণা আজ স্বাভাবিক হয়ে পড়েছে গা শোয়া হয়ে পড়েছে আমরা হয়তো নিজেরাও করছি অন্যজনেও করছে কখনো বা নিজে পরিস্থিতিও তৈরি করে দিচ্ছি কবিরা গোনা সংগঠিত হবার আবার কখনো বা সবাই মিলে করছি কিন্তু এতটুকুন অনুভূতি হারিয়ে ফেলেছি যে এটা অপরাধ কবিরা গুণা তৌ বা না করলে রব্বুল আলমিন তা ক্ষমা করবেন না বন্ধুগণ আমাদের এই উদ্যোগ কেবলমাত্র নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করার যাতে করে আমরা অপরাধকে অপরাধ হিসেবে চিনতে পারি বেঁচে থাকতে পারি অপরাধ থেকে এবং কুফল থেকে নিজে পরিবার আপনজন সবাইকে রক্ষা করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন বন্ধুগণ আজকে ধারাবাহিকতার বাস্তবতায় আমরা আলোচনা করতে চাই একটি কবিরা গুণা নিয়ে আর তা হল ঘুষ আদান আর প্রদান করা ঘুষ আদান প্রদান করা আল্লাহ ওর আন আল কেরিমে ঘুষ গ্রহণ করাকে হারাম করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল তাল আলী হুসাল্লাম নিষেধ করেছেন এমনকি আল্লাহ সুফহানাহ এবং তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম এটি সমাজ সুস্থ এবং সকলের অধিকার সমন্বিত অবস্থায় প্রতিষ্ঠিত থাকার জন্যে ঘুষ থেকে সমাজটা পবিত্র থাকবে বলে আমাদেরকে ঘোষণা করেছেন কারণ যে সমাজে ঘুষ চলে যে সমাজে ঘুষ আদান প্রদান হয় ওই সমাজটা সুস্থ সমাজ হতে পারে না ভালো সমাজ হতে পারে না মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত থাকতে পারে না ওই সমাজে তালাকে আমাদের কঠিন দিনে ন্যায় বিচার করবেন যেখানে অনুপরিমাণ ভালো করলেও ব্যক্তি দেখতে পাবে অনুপরিমাণ মন্দ ব্যক্তি দেখতে পাবে ওই দিন ঘুষের কোনো আদান প্রদান হবে না টাকা পয়সা দিয়ে কাউকে পক্ষ বিপক্ষ করার মতো অপচেষ্টা করার সুযোগ থাকবে না সম্পদ ঘুষ হিসেবে দেয়ার সুযোগটাই থাকবে না কল্পনাও করতে পারবে না মানুষ তবুও রব্বুল আলমিন অগ্রিম বলে দিয়েছেন কে আমাদের কঠিন দিনে ওই দিন কোনো টাকা পয়সা কোনো প্রতিদান কোনো কিছুর বিনিময় নেওয়া হবে না তো দুনিয়ায় যদি নেওয়া হয় তাহলে কি আর ন্যায় বিচার হলো ন্যায় সমাজ হলো সুন্দর সুস্থ সমাজ হলো বন্ধুগণ আমাদের প্রত্যেককে তা বিচার বিশ্লেষণ করে দেখা উচিত আল্লাহ ঘুষ এর আদান প্রদানকে হারাম করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হোসাল্লাম হারাম করেছেন এবং এটাকে বড় অপরাধের ভিতরে আখ্যায়িত করেছেন কারণ এর দ্বারা কারো অধিকার চিরতরে ধ্বংস করে দেয়া হয় আবার ডাকাতকে প্রতিষ্ঠিত করে দেয়া হয় ন্যায় বিচারকে ধ্বংস করে দেয়া হয় সুন্দর সমাজের মেরুদণ্ডকে কুঠারাঘাত করা হয় বন্ধুগণ আজকের আমাদের সমাজ আর পৃথিবীতে ঘুষ কিভাবে চলছে এর কত প্রক্রিয়া কত প্রসেস একটু চিন্তা করলে আটকে উঠতে হয় ঘুষ অনেক ক্ষেত্রে আজ একজন মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা করার জন্য ঘুষ আদান প্রদান করতেই হয় এমন পরিস্থিতি এসে পৌঁছে গিয়েছে আর আমরা নিজেদেরকে বড় সভ্য ভদ্র বলে দাবি করছি একটু নিজের বিবেক কাটিয়ে চিন্তা করা উচিত আসলে আমরা ভদ্র আসলে আমরা মানুষ আসলে সভ্যতা আমাদের মধ্যে রয়েছে বন্ধুগণ ঘুষ আরবি পেলেরা শোয়া যদিও কোরআন আল করিমে এর প্রতি শব্দ হিসেবে অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ সুবহান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লামকে যে সমাজে প্রেরণ করেছিলেন এবং যে সমাজে রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লাম দিনের দাওয়াত দিয়েছিলেন ওই সমাজেও এই মরণ ব্যাধি ঘুষ প্রচলিত ছিল আর ঘুষের কারণে সমাজের ন্যায় অন্যায় হতো ভালো মন্দ হতো কল্যাণ অকল্যাণ হয়ে যেত অধিকার যার নয় সে অধিকার পেয়ে যেত ঘুষ বাংলা ভাষার শব্দ যার আরবি হল শোয়া যদিও কোরআন আল কেরিমে ঘুষ বুঝানোর জন্য রব্বুল আলমীর অনেকগুলো সিম্বলিক শব্দ ব্যবহার করেছেন কোরআন আল কেরিমের অনেকগুলো আয়াতে অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করতে রব্বুল আলম নিষেধ করেছেন আর সম্পদের উপর ভিত্তি করে অথবা বিনিময়ের কারণে ভালোকে মন্দ মন্দকে ভালো সত্যকে অসত্য অসত্যকে সত্য কল্যাণকে অকল্যাণ অকল্যাণকে কল্যাণ এভাবে পাল্টে দেয়াটাকে হারাম করেছেন দুর্ভাগ্যজনক সত্য আজকের সময়ে আমাদের মাঝে এমনটাই হচ্ছে আজকে যদি ঘুষের আদান প্রদান এর লেনদেনের আকৃতি প্রকৃতি নিয়ে আমরা কথা বলি তাহলে আটকে উঠতে হয় ভদ্র সমাজে অনেকভাবে লেনদেন হচ্ছে শুধু তাই না উপহার উপটৌকনের নামে ঘুষ আদান প্রদান হচ্ছে আরও দুর্ভাগ্যজনক সত্য আরবি ভাষার শব্দ হাদিয়া শব্দটি আজ ঘুষের প্রতিশব্দ হিসাবে ব্যবহার করা হচ্ছে ঘুষের প্রতিশব্দ হাদিয়া হাদিয়া শব্দটি ঘুষের প্রতি শব্দ হিসাবে ব্যবহার করা হচ্ছে না ওদবিল্লাহমিদ আলী সুতরাং আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি বন্ধুগণ যদি আমরা দেখি জীবনের প্রত্যেকটা স্তরে আজ যেন ঘুষ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে ঘুষ ছাড়া কিছুই হয় না পৃথিবীর অনেক দেশ কেবল ঘুষের মরণ ছুবলের কারণে আর্থিক ধসের মুখোমুখি হয়েছে অন্তত আধুনিক বিশ্বের অনেক উন্নত দেশে অর্থনৈতিক মন্দার পিছনের অন্যতম বড় একটি কারণ ঘুষ কারণ ঘুষ দিলে সবকিছুই সম্ভব ঘুষের দ্বারা চাকরি হচ্ছে উপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও যার চাকরি হওয়া উচিত তার হয়নি ঘুষ দিয়ে আরেকজন চাকরি নিয়ে নিচ্ছে এইভাবে বিভিন্ন পদে ঘুষের বিনিময়ে লোক যখন নিয়োগ হচ্ছে ওই চেয়ারের মর্যাদা তো আর রক্ষা হচ্ছে না বরং বিপর্যয় শুরু হচ্ছে পরিস্থিতির মোকাবেলা না করতে পেরে পদের মর্যাদা ভুলণ্ঠিত হচ্ছে যদি এক দুইটা উদাহরণ দেই মনে করুন শিক্ষক একজন শিক্ষক তার নিজেকে শিক্ষিত হওয়া প্রয়োজন প্রথম যদিও তিনি পাঠ্যপুস্তক পড়াবেন কিন্তু তার নিজের চেহারাটা পাঠ্যপুস্তক হওয়া চাই চালচলন পাঠ্যপুস্তক হওয়া চাই কথাবার্তা পাঠ্যপুস্তক হওয়া চাই কারণ শিক্ষককে ছাত্রর অনুসরণ করে নিজের যোগ্যতায় যথার্থ শিক্ষক হওয়ার অবস্থানে থেকেও অনেকে ঘুষ না দিতে পারার কারণে শিক্ষক হতে পারছে না অপরদিকে অযোগ্য শিক্ষাগত যোগ্যতা প্রশ্নবিদ্ধ শিক্ষক হওয়ার অবস্থান তার নেই এমন লোক শিক্ষক হয়ে যখন চেয়ারে বসে তখন ছাত্ররা তার কাছ থেকে কি শিখবে শিক্ষা প্রতিষ্ঠানে মহাধ্বংস শুরু হয় আজকে তাই হচ্ছে ঠিক এমনি একটা একটা করে উদাহরণ দিয়ে দিয়ে যদি বলা যায় ঘুষ দিয়ে ঘুষের কারণে নিয়োগ পেয়ে পেয়ে প্রত্যেকটা সেক্টরে মহাবিপর্যয় শুরু হয়েছে আর এই মহাবিপর্যয়ের মাধ্যমে যিনি দিচ্ছি যিনি নিচ্ছি সবাই কবিরা গুনায় লিপ্ত বন্ধুগণ ঘুষের মরণ ছোবন বিশ্ব অর্থনীতির মন্দার যেমন কারণ বিশ্বের ন্যায়ের দণ্ড ধ্বংস করারও কারণ বন্ধুগণ ঘুষেরই প্রসঙ্গে আমরা আরও কথা বলবো যাতে এমন মারাত্মক কবিরা গুণা থেকে আমরা বেঁচে থাকতে পারি তবে এক্ষুনি নয় ছোট্ট একটি বিরতির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 করে তা তার জন্য কল্যাণকর তার উপর কোনো বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর সেহী মুসলিম চতুর্থ খণ্ড মন গড়ানো অধ্যায় হাদিস সংখ্যা সাত হাজার একশো আটত্রিশ কোথা থেকে কার মাধ্যমে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ব্যবহার ব্যবহার করতে হবে কার দ্বারা দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত বন্ধুগণ ছোট্ট বিরতির পর আবার আমরা ফিরে এলাম আমরা বলছিলাম ঘুষ বিশ্ব অর্থনীতির মন্দার যেমন কারণ ঠিক এমনি বিশ্বের মানুষের বেঁচে থাকার জন্যে মূল চাবিকাটি ন্যায়ের দণ্ড তা ধ্বংস করারও কারণ আজকে ঘুষ সব জায়গায় হচ্ছে একটি উদাহরণ দিয়েছিলাম শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক যদি ঘুষ দিয়ে নিয়োগ প্রাপ্ত হন অযোগ্য অদক্ষ হওয়া সত্ত্বেও তাহলে মানুষজন তার বাচ্চাদের স্কুলে পাঠিয়ে কি করবে যে নিজের জীবন শুরু করেছে ঘুষ দিয়ে সে কি শিখাবে কারণ শিক্ষা মানে আচরণের পরিবর্তন অভ্যাসের পরিবর্তন যার নিজেরই আচরণ আর অভ্যাসের পরিবর্তন হয়নি সে কেমন করে আরেকজনের অভ্যাসের পরিবর্তনে সহযোগিতা করবে যদি এমনি করে ধারাবাহিকভাবে প্রত্যেকটা সেক্টরের দিকে আমরা তাকাই বিভিন্ন জায়গায় ঘুষ লেনদেন হচ্ছে শুধু তাই না যিনি ঘুষ নিচ্ছেন তিনিও হয়তো নামাজ রোজা পড়ছেন দাড়ি রেখেছেন টুপি মাথায় দিয়েছেন নামাজও পড়েন কিন্তু আবার ঘুষও নিচ্ছেন ঘুষটাকে স্বাভাবিক মনে করেছেন সবাই ঘুষ নিচ্ছে তাই তিনিও নিচ্ছেন দুর্ভাগ্যজনক সত্য মাঝে মাঝে যেমন এমন সংবাদ শুনতে হয় যে কোন অফিস অথবা কোন আদালত অথবা কোনো প্রতিষ্ঠানের সবাই ঘুষ নিচ্ছে এক দুইজন ঘুষ নেবে না এটা তার অপরাধ এই জন্য তাকে বের করে দেয়া হচ্ছে বদলি করে দেয়া হচ্ছে অন্তত বিশেষ কিছু সেক্টরের কথা তো স্বাভাবিকভাবেই বলা যায় ঘুষ একেবারে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সত্য বিষয়টা বের করে আনতেও ঘুষ প্রয়োজন ঘুষ দিতেই হয় আর ঘুষ যত বেশি হবে সত্য তত মিথ্যা হবে মিথ্যা তত সত্য প্রমাণিত হবে আজকে আমাদের সমাজে ঘুষ এইভাবেই ছড়িয়ে পড়েছে ঘুষ স্বাভাবিক আর্থিক ফ্লোকে অর্থের স্বাভাবিক লিকুইডিটিকে প্রবলেম ঘটায় কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যাদের দায়িত্ব এই বিষয়গুলোকে কন্ট্রোল করার তারা কি করছেন আজকে আমরা কি করছি হয়তো অনেকেই বলবো ঘুষ এমনভাবে ছড়িয়ে পড়ছে কের বিরুদ্ধে কথা বলবে বিড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে বন্ধুগণ আপনি আমি আগায় আসতে পারি না আমাদের দেশ জাতি আর সমাজে কত মিছিল মিটিং আর স্লোগান হয় ঘুষের বিরুদ্ধে সবাই মিলে যদি ঐক্যমত হতো দ্বিতীয় কেউ ঘুষ খেতে পারত ঘুষ দিয়ে কাউকে হেনেস্তা করা হচ্ছে আইনের মারপেশ দিয়ে বিভিন্ন বাহিনীর মাধ্যমে কারো পরিবারের সকল অর্জন ধ্বংস করে দেয়া হচ্ছে ঘুষ দিয়ে আবার ঘুষের মাধ্যমে অনেক অপরাধ করেও কেউ বেঁচে যাচ্ছে শুধু তাই না আরো দুর্ভাগ্যজনক সত্য যখন বিচারের মঞ্চকে বিচারের দাড়িপাল্লাকে ঘুষের টাকায় উদল বদল করা হচ্ছে উঁচু নিচু করা হচ্ছে পক্ষে বিপক্ষে আনা হচ্ছে এমন সংবাদ তো প্রায়ই পাওয়া যায় বিভিন্ন বিচারক তার বিচার কার্যের মতো মহৎ মুহূর্তেও ঘুষ নিচ্ছেন আর ঘুষের বিপরীতে মজলুমকে আরো মজলুম বানিয়ে জালেবকে বিজয়ী ঘোষণা করে দিচ্ছেন এইভাবে যে ঘুষের প্রক্রিয়া চলছে আমরা সবাই এর সাথে সবাই এর সাথে ঐক্যবদ্ধতার সাথে চলছি সামাজিকভাবে যদি এর প্রতিরোধ তৈরি করা হতো তাহলে কি চলতো অবশ্যই পারত না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাত করেছেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মসউলুন প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব থেকে নিজ নিজ অবস্থান থেকে যদি ঘুষের বিরুদ্ধে আমরা দাঁড়াতাম তাহলে কি ঘুষ এতটা বেড়ে যেত প্রকাশ্য বাস্তবতায় ঘুষ চলে আসতে পারত জীবনের কোন অবস্থানে রাষ্ট্র এবং সরকারের কোন অবস্থানে ঘুষ চলে না পৃথিবীর কোথায় ঘুষ চলে না একটু চিন্তা করে সব জায়গায় হয় কবি ব্যতিক্রম ইল্লা মাশাল্লাহ দুর্ভাগ্যজনক সত্য হলো এই ঘুষ কেউ দিচ্ছে কেউ নিচ্ছে কেউ ব্যবস্থা করে দিচ্ছে কেউ এর মধ্যস্থতা করছে অনেকগুলো ব্যক্তির একত্রিত প্রক্রিয়ার কারণেই ঘুষ লেনদেন হচ্ছে একাকে কেউ ঘুষ নিতে সাহস করত না অনেকগুলো মানুষের সম্মিলিত প্রক্রিয়া এবং প্রচেষ্টার ভিত্তিতেই ঘুষের লেনদেন হচ্ছে আদান প্রদান হচ্ছে এই ক্ষেত্রে সকলের একান্ত ব্যবস্থাপনার ভিত্তিতেই যেখানে ঘুষ হচ্ছে তাই কবিরা গুণা সবার মধ্যে আর এই জন্য সবাই ধ্বংস হচ্ছে সবাই ধ্বংস হচ্ছে সবাইকে আঘাত করছে অপরাধ কারণ অপরাধের প্রায় চিত্ত সবার উপরে আসে আল্লাহ সুবহান সতর্ক করে বলেছেন লা সাবধান ওই সকল পরীক্ষা থেকে যে কেবল পাপাচারীদের উপরেই গজব আসবে না সবার উপরে আসবে আমরা যে এখনো বেঁচে রয়েছি আকাশ যে এখনো আমাদের উপরে সাঁধ হিসেবে রয়েছে জমিন এখনো ভিটে মাটির মতো মজবুত রয়েছে এটা আল্লাহ নিয়ামত দশে যাওয়া উচিত কারণ আমাদের সকলের সামগ্রিক ব্যবস্থাপনার কারণেই আজ ঘুষ সর্বত্র ঘুষ একান্ত ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে নিয়ে সামাজিক বিচার কার্য প্রশাসন সর্ব জায়গায় সব জায়গায় আর ঘুষের এই সুদূর প্রসারী ধ্বংসে কুরে কুরে সবাই জ্বলতে তুষের আগুনে জ্বলছে সব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হোসাল্লাম ঘুষ নেয়া তো দূরের কথা এমনকি সরকারি কাজে কোনো প্রতিনিধিকে পাঠিয়েছেন তিনি তার দায়িত্ব পালনের পাশাপাশি মানুষজন তাকে উপহার দিয়েছে তিনি নিজে দাবি করেছেন ইয়া রসুল আল্লাহ এটা হলো আপনার জাকাতের সম্পদ আমি জাকাত কালেকশন করেছি আর এগুলো মানুষ আমাকে উপহার দিয়েছে রসুলাম ততক্ষণ আপনি পরে দাঁড়িয়ে বলেছেন অমুসলমানেরা অমুকের ছেলে অমুককে বলো সে যদি নিজের বাড়িতে বসে থাকতো মানুষ কি তার ঘরে এনে উপহার দিত বরং এই সব সরকারি সম্পত্তি আর না হয় এটাও ঘুষের পর্যায়ে পড়বে বন্ধুগণ আজকে কি আমরা এই জিনিসগুলো চিন্তা করছি বরং ঘুষের সম্পত্তি দিয়ে বিভিন্নভাবে নিজেরা সমৃদ্ধ হওয়ার চেষ্টা করছি বিল্ডিং বানাচ্ছি বাড়িঘর বানাচ্ছি ঘুষ দিয়ে আর সামনে লিখে রাখছি মাশা আল্লাহ আল্লামা ইকবাল তো আক্ষেপ করে বলেছেন বিল্ডিং বানিয়েছেন ঘুষের টাকা দিয়ে আর উসপে লেখে হাদা আমিন ফাদলে রব্বি এটা আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ নাউদ্দিল্লা আমিন আলী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সতর্ক করেছেন ঘুষ যে দেয় আর যে নেয় উভয়ই জাহান্নাম উভয়ই জাহান্নামে যেতে হবে তবে বর্তমান সময়ে কিছু প্রেক্ষাপট হয়তো পরিবর্তন হতে পারে কোনো কোনো সময়ে প্রাসঙ্গিক তা আলোচনা করা উচিত তা হল একজন মানুষ তার একটি অধিকার পূর্ব থেকে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে পূর্ব থেকে প্রতিষ্ঠিত একটি অধিকার পাচ্ছে না ঘুষ না দিলে ঘুষ না দিলে কোনোদিন দেবে না এমন ইতিহাস রয়েছে ফকিগণ বলেন যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে ব্যক্তি তার পূর্ব থেকে প্রতিষ্ঠিত অধিকার পাচ্ছে না তাহলে শরীয়তে হারাম জেনে কেবল নিজের অধিকার প্রতিষ্ঠিত নিজের পূর্ব থেকে প্রতিষ্ঠিত অধিকার ফিরে পাওয়ার জন্যে যদি কেউ দেয় আল্লাহ হয়তো ক্ষমা করতে পারেন ব্যক্তিকে তাও এটা আলেমে দিনদের ফকিগণের একটি অভিমত আল্লাহ ক্ষমা করবেন কিনা জানি না কিন্তু বন্ধুগণ যারা ইচ্ছা করে দিচ্ছে স্বেচ্ছায় দিচ্ছে কোনোভাবে নতুন করে নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কোনো ঘুষ দেয়া যাবে না কিন্তু আজ অনেক ক্ষেত্রেই এমন ঘুষের লেনদেন হচ্ছে যেমন বিচার কার্যে প্রশাসনিক কাজে নির্বাহী নির্দেশনা আদান আর প্রদানে হক প্রতিষ্ঠার ও প্রতিষ্ঠার ব্যাপারে সত্য আর মিথ্যা মিথ্যা আর সত্যের ব্যাপারে ঘুষ আদান প্রদান হয়ে আজ সর্বত্র সর্বত্র মহামারী শুরু হয়েছে শুধু তাই না ঘুষ কেবলমাত্র ঘুষের লেনদেনের কারণে অনেক আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাচ্ছে দেউলিয়া হয়ে গিয়েছে বন্ধুগণ এরপরেও কি অর্থনীতির অন্যতম শ্রেষ্ঠ ধ্বংসকারী ঘুষ এর ব্যাপারে আমরা সতর্ক হব না নিজেরা ওয়াদাবদ্ধ হব না যে আমি ঘুষ দেব না আর আমি ঘুষ নেব না জেনে রাখা উচিত বকশিস হাদিয়া তুহফা উপরি যত নামেই বলা হোক ঘুষ ঘুষ সরকার একজন মানুষকে অথবা কোনো প্রতিষ্ঠান একজন মানুষকে যে দায়িত্বে নিয়োজিত করেছে ওই দায়িত্ব পালন করতে গিয়ে অতিরিক্ত যে কোনো সুবিধা নেওয়াটাই ঘুষ শুধু তাই না যদি চাকরির দায়িত্ব হ্যাঁ আমার চাকরির সময় আট ঘন্টা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বললাম তোমার কাজের জন্য এরপরে আরো দুই ঘন্টা সময় দেব আমার দাও না এইভাবেও জায়েজ নেই শরীয়ত অনুমোদন করে না শুধু তাই না কোনো বিনিময়ে কাউকে অতিরিক্ত সুবিধা পাইয়ে দেওয়ার প্রচেষ্টাই ঘুষ আর এটা দেওয়া নেওয়া উভয়ই রাখো না বন্ধুগণ আসুন না